অন্য আরও যে বিষয় নিয়ে ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার সময় স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে তাদের কোনো অধিকার নেই তারা পুরুষের সমান নয় ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয় তারা সমান তবে একই রকম নয় আমাদের স্রষ্টা আল্লাহ সমান পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন জৈবিকভাবে আলাদা দেহের গঠনে আলাদা মানসিকভাবে আলাদা আর তাদের এই মানসিক গঠন জৈবিক গঠন আর দেহের গঠনের ভিত্তিতে আল্লাহ তালা পুরুষ এবং নারীর দায়িত্ব কর্তব্য আলাদা করে দিয়েছেন দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা তারা সমান কিছু কিছু ব্যাপারে মহিলারা কিছুটা এগিয়ে আছে আবার কিছু ব্যাপারে পুরুষরা কিছুটা এগিয়ে আছে তবে সব মিলিয়ে তারা সমান আপনাদের একটা উদাহরণ দেই ধরেন কোন একটা পরীক্ষায় দুজন ছাত্র ছাত্র এ আর ছাত্র বি দুজনেই একশোতে আশি পেল দুজনেই প্রথম হলো যদি আপনি পরীক্ষার খাতাটা দেখেন ধরেন সেখানে দশটা প্রশ্ন আছে প্রত্যেক প্রশ্নে দশ নম্বর সেখানে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে দশের মধ্যে নয় আর ছাত্র বি পেয়েছে দশের মধ্যে সাত তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে ছাত্র বির চেয়ে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে নয় ছাত্র এ পেল দশের মধ্যে সাত তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে ছাত্র এর চেয়ে এরপর বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে দশ আট যোগ করলে দেখবেন দুজনেই পেয়েছে একশোতে আশি সব মিলিয়ে তারা সমান তবে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে বি কিছুটা এগিয়ে আছে একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সব মিলিয়ে সমান কিছু কিছু ব্যাপারে মহিলারা খানিকটা এগিয়ে আছে আবার কিছু ব্যাপারে পুরুষরা খানিকটা এগিয়ে যেমন ধরেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর আট বুক অফ আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একবার এক লোকনবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সাহচর্য দেব নবী বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে দেব নবী আবার বললেন তোমার মাকে লোকটা আবার জিজ্ঞেস করলো এরপর কাকে দেব নবী আবারও উত্তরে বললেন তোমার মাকে লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে দেব নবী তখন উত্তরে বললেন তোমার বাবাকে তার মানে ভালোবাসা আর সাহচর্যের চার ভাগের তিন ভাগ সন্তানের ভালোবাসা সেটা পাচ্ছেন মা আর বাবা তিনি পাচ্ছেন চার ভাগের এক ভাগ এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল এছাড়াও পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাহলে ভালোবাসা আর সাহচর্যের ব্যাপারে দেখবেন মহিলারা এখানে এগিয়ে আছে কেন বুঝতে পারছেন কারণ এই মা আমাদের নয় মাস গর্ভে ধারণ করেছেন আর নবী বলেছেন সেই নয় মাসের কষ্ট সহ্য করার বিনিময়ে যদি পাহাড় সমান স্বর্ণ দাও সেই ঋণ তোমরা শোধ করতে পারবে না তাহলে সেই কারণেই সন্তানের ভালোবাসা আর সাহচর্যের কথা বললে মা অনেক বেশি এগিয়ে আছেন আপনাদের আরেকটা উদাহরণ দেই ধরেন একটা চোর আমার ঘরের ভেতরে ঢুকলো তখন বলবো না যে আমি নারী স্বাধীনতা বিশ্বাস করি এ কথা বলে স্ত্রীকে চোরের সাথে লড়তে বলবো না আমি লড়ব আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর চৌত্রিশ যে আল্লাহ সবানতালা পুরুষদের বেশি করে শারীরিক শক্তি দিয়েছেন তাহলে যেহেতু আল্লাহ সবানতালা পুরুষদের শারীরিক শক্তি বেশি দিয়েছেন তাই পুরুষদের দায়িত্ব মহিলাদের সাহায্য আর রক্ষা করা তাহলে শারীরিক শক্তিতে পুরুষরা কিছুটা এগিয়ে এছাড়া আরও অনেক ক্ষেত্রেই পুরুষ আর মহিলা সমান আমি এখানে সংক্ষেপে ইসলামের সমালোচকদের অভিযোগের উত্তর দিলাম যে নারীর অধিকারের বিষয়ে ইসলামের আইন মোটেও বর্বরচিত নয় আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন women's right in Islam modernising or outdated কথা আগেও বলেছি যে বেশিরভাগ ধর্মই সাধারণত ভালো কথা বলে থাকে তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে কিভাবে ভালোটা অর্জন করব আজকে অনেকে আপত্তি জানায় বিভিন্ন রকমের মতামত যে আইনটা কেমন হওয়া উচিত এরকম একটা কমন অভিযোগ হচ্ছে ইসলামে মহিলাদের অবস্থান বেশ নিচে এর কারণটা ইসলামিক হিজাব তারা বলে যে ইসলামিক হিজাব মোটেও শালীনতা প্রকাশ করে না শালীনতার জন্য না হিজাব করা হয় মহিলাদের নিচে রাখার জন্য আপনারা যদি বর্তমানের আশেপাশে একটু ভালো করে দেখেন যে শালীনতার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম হতে পারে পরিবেশের উপর ভিত্তি করে আর সমাজের উপর যেমন ধরেন মুসলিম আরব দেশগুলোতে কোনো মহিলার দিকে তাকানো একজন মহিলাকে দেখা এটাকে বলা হয় অশালীনতা আমাদের দেশ ভারতে মহিলাদের দিকে তাকাতে পারেন কথা বলতে পারেন কিন্তু স্পর্শ করলে সেটা অশালীনতা সেজন্য অভিবাদন জানানোর সময় ভারতে হাত জোড় করে ভারতের পরিবেশে কোনো মহিলাকে স্পর্শ না করলে বলা হবে শালীনতা আবার পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করা পুরুষ আর মহিলা হ্যান্ডশেক করছে এটাই ভদ্রতা হ্যান্ডশেক করা কথা বলা বা দেখতেও পারেন কোনো সমস্যা নেই সত্যি বলতে যদি কোনো মহিলা হাত বাড়িয়ে দেয় অথবা কোনো পুরুষ হাত বাড়িয়ে দেয় আর অন্যজন হ্যান্ডশেক না করে তাহলে ধরে নেওয়া হবে যে সে অশিক্ষিত অথবা ভদ্রতা জানে না তাহলে পশ্চিমে হ্যান্ডশেক করাই হচ্ছে শালীনতা আবার কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমুও দিতে পারবেন সেখানে সবার সামনে চুমু দিতে পারবেন গালে ঠোঁটে কোনো সমস্যা নেই এটাই শালীনতা আবার কিছু পশ্চিমা দেশে যা খুশি তাই করতে পারবেন একটা ছেলে আর একটা মেয়ে তাদের পারস্পরিক সম্মতিতে করতে পারবে যা খুশি তাই সেটাকেই বলা হবে শালীনতা শালীনতার সঙ্গে এক এক জায়গায় এক এক রকম এখন আমরা কিভাবে যাচাই করব কোনটা সবচেয়ে ভালো আর কোনটা শালীনতা যেমন ধরেন আপনি আমেরিকায় গেলেন বা পশ্চিমা কোনো দেশে সেখানে কোনো একটা যুবতী হয়তো পড়েছে মিনি স্কার্ট বা শর্টস সেখানে এটাই শালীনতা সেই মহিলা যদি ভারতে আসে অথবা ভারতে কোনো মেয়ে যদি যেমন ধরেন মাদ্রাজে মিনিস্কার বা শর্টস পরল তাকে তখন বলা হবে অশালীন ঠিক না ভুল হ্যাঁ কি না আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম একজন আমেরিকান আমাকে বলল যে ভারতীয় মহিলারা খুবই অভদ্র অশালীন আমি তো অবাক যে ভারতীয় মহিলারা অশালীন কিভাবে হয় সে তখন বলল যে ভারতীয় মহিলারা পোশাক পরে শাড়ি আর বের করে রাখে পেট তাহলে আমেরিকানদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা আমি ভাবলাম লোকটার কথার পেছনে ভালো যুক্তি আছে তার কাছে শালীনতা মানে আমাদের পেট ঢাকতে হবে এখন আমরা ভারতীয়রা মনে করি যে শালীনতা বজায় রাখি কিন্তু পশ্চিমাদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা তাহলে কে ঠিক করবে যে কোনটা শালীনতা কোনটা অশালীনতা সবচেয়ে ভালো যিনি বলতে পারবেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ সবানা তালা সর্বশক্তিমান ঈশ্বর আসুন এবার দেখি যে ইসলামিক শরিয়াতে কি বলা হয়েছে কোরআন এবং হাদিস স্বাধীনতা সম্পর্কে কি বলছে আর অনেকে অভিযোগ করে যে ইসলাম হিজাবের মাধ্যমে মহিলাদের নিচু করে রাখে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি ইতিহাস দেখেন ব্যাবিলনের সভ্যতার সময় তারা মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করত একজন লোক কাউকে খুন করলে সেই লোককে শাস্তি না দিয়ে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো আর গ্রিক সভ্যতায় তাদের পৌরাণিক কাহিনীতে একটা কাল্পনিক মহিলা চরিত্র প্যান্ডোরা যে পৃথিবীর সব দুর্ভোগ আর দুর্দশার কারণ প্রথম দিকে তারা পবিত্রতা বিশ্বাস করত কিন্তু পরবর্তীতে খ্যাতিলোভের কারণে পতিতাবৃত্তি বেড়ে গিয়েছিল তারপর রোমান সভ্যতায় নগ্নতা ছিল কমন পতিতাবৃত্তি অবাধ যৌনতা ছিল কমন মিশরীয় সভ্যতা দেখেন সেখানে মহিলাদের বলা হতো শয়তানের চিহ্ন আর পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে আরব সভ্যতায় যদি কোনো কন্যা সন্তান জন্মাত তাকে মেরে ফেলা হতো জীবন্ত কবর দেওয়া হতো ইসলাম হলো প্রথম ধর্ম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রধান উদ্যোক্তা যিনি মহিলাদের উপরে তুলেছেন আর ইসলাম ধর্ম মহিলাদের অধিকার দেওয়ার পরে তাদের এই পথটাও দেখিয়ে দিচ্ছে যে কিভাবে স্বাধীনতা বজায় রাখতে হবে কিভাবে অধিকার বজায় রাখতে হবে অবস্থান বজায় রাখতে হবে আর এই কারণে হিজাবের ব্যবস্থা করা হয়েছে মানুষ সাধারণত মহিলাদের হিজাবের কথা বলে তবে আল্লাহ সাবান তালা তার আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষদের হিজাবের কথা তারপর মহিলাদের হিজাব আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা নূর পদ্মা নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানে হেফাজত করে যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে তখন মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে মনে কোনো নির্লজ্জ চিন্তা আসলে দৃষ্টি নিচু করবে একবার একজন মুসলিম অনেক সময় ধরে একটা মেয়েকে দেখছিল আমি বললাম ভাই তুমি কি করছো ইসলামে তো এটার অনুমতি নেই সে আমাকে বলল আমাদের প্রিয়নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার প্রথমবারের দেখা অর্ধেক শেষ হয়নি নবী কথা দিয়ে কি বুঝিয়েছেন যে প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ তার মানে এই না যে দশ মিনিট ধরে আপনি পলক না ফেলে একটা মেয়েকে দেখবেন আর বলবেন অর্ধেক দেখা শেষ হয়নি এর মানে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে আপনি দেখে ফেলেন ইচ্ছাকৃতভাবে তাকে আরেকবার দেখবেন না সৌন্দর্য উপভোগ করবেন না পরায়াতটা বলছে মহিলাদের হিজাবের কথা আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ মুমিন বলো যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানের হেফাজত করে আর যা প্রকাশ থাকে সেটা বাদে যেন সৌন্দর্য প্রকাশ না করে যেন কাপড় দিয়ে গ্রীবার বক্ষদেশ আবৃত করে সৌন্দর্য প্রকাশ করবে না শুধু এলোকগুলো ছাড়া তার স্বামী তার ছেলে তার বাবা এরকম বেশ কিছু মাহারাম যাদের সে বিয়ে করতে পারবে না তাদের একটা লিস্ট আছে যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের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 হচ্ছে হিজাবের সীমা পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে শুধু যে অংশটা দেখা যেতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত তবে অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে হিজাবের বাকি পাঁচটা শর্ত পুরুষ এবং মহিলাদের একই দুই নম্বর তারা যে পোশাকটা পরবে সেটা হবে ঢিলেঢালা শরীরের গঠন বোঝা যাবে না তিন নম্বর এমন স্বচ্ছ হবে না যাতে ভেতর থেকে দেখা যায় চার নম্বর পোশাক এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় পাঁচ নম্বর পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না আর ছয় নম্বর পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকতে পারবে না এই হল হিজাব পালনের ছয়টা শর্ত আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনষাট যে হে নবী তোমার স্ত্রীগণকে বলো তোমার কন্যাদের এবং মুমিন নারীদের তারা যখন বাইরে যাবে তখন যেন চাদর পরে এতে করে তাদের সহজে চেনা যাবে আর এতে করে তাদের উত্তক্ত করা হবে না কোরআন বলছে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্তক্ত করা না হয় ধরেন দুজন যমজ বোন দুজনই খুব সুন্দরী সমান সুন্দরী আর ধরেন মাদ্রাজের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে দুই বোনের মধ্যে একজন পরেছে ইসলামিক পোশাক পুরো শরীর ঢাকা শুধু মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত হাত বাঁধে আর অন্যজন পরেছে পশ্চিমা পোশাক মিনিস্কার্ট বা শর্টস আর ধরেন রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে একটা বখাটে ছেলে শিকারের জন্য অপেক্ষা মেয়েদের উত্তক্ত করবে আমি আপনাদের প্রশ্ন করছি সে কোন মেয়েটাকে উত্তক্ত করবে ইসলামিক হিজাব পরা মেয়েটাকে নাকি সেই মেয়েকে যে পড়েছে পশ্চিমা পোশাক মিনিস্কার বা শর্টস কাকে উত্তক্ত করবে আপনারাও জানেন সেই মেয়েটাকে যে পড়েছে মিনিস্কার বা শর্টস তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্তক্ত করা না হয় আর তারপরেও যদি একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে ইসলামিক সরিয়া বলছে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তখন মানুষ হয়তো বলবে মৃত্যুদণ্ড এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর ধর্ম খুবই নির্দয় জীবন ব্যবস্থা তখন আমি একটা প্রশ্ন করি আর এই প্রশ্নটা এই পর্যন্ত অনেক অমুসলিমকে আমি করেছি যে ধরেন আল্লাহ না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করল আর আপনি সেখানে বিচারক সেই ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো তখন তাকে কি শাস্তি দেবেন বিশ্বাস করেন একশো পার্সেন্ট অমুসলিম উত্তরে বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব তাহলে কেন এই দুমুখ নীতি কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড আর অন্য কাউকে ধর্ষণ করলে আপনি বলবেন যে ইসলাম একটা বর্বর ধর্ম কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড আর অন্য কারো মা ধর্ষিত হলে তখন আপনিই বলবেন যে মৃত্যুদণ্ড আসলে একটা বর্বরতা কেন এত মুখনীতি মাত্র একজন লোক একটু অন্যরকম বলেছিল স্মার্ট একজন আমেরিকান প্রশ্নোত্তর পর্বের লোকটা আমার সাথে কথা বলেছিল সে বলেছিল যে ভাই জাকির কেউ আমার মাকে ধর্ষণ করলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব না আমি তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেব একেবারে সশ্রম কারাদণ্ড ভালো আপনি কি জানেন যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের দায়ে শাস্তি ভোগ করে জেল থেকে বের হয়েই এর মধ্যে পঁচানব্বই পার্সেন্টের বেশি লোক আবার ধর্ষণ করে যদি চান আপনার মা বাবা ধর্ষিত হবে সেটা আপনার ব্যাপার মুসলিমরা চায় না আমাদের মা বাবা ধর্ষিত হোক সে বলল এরকম হলে তাকে প্রথমবারই মৃত্যুদণ্ড দেব আর আপনারা দেখবেন যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা এটা কি জানেন যে এফবিআই এর একটা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র উনিশশো সালে এক লক্ষ দুই হাজার পাঁচশো পঞ্চান্নটা ধর্ষণের অভিযোগ রিপোর্ট করা হয়েছে এক বছরে এক লক্ষ দুই হাজার পাঁচশো পঞ্চান্নটা ধর্ষণের রিপোর্ট আর এফবিআই বলছে মাত্র ষোলো পার্সেন্ট ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয় যদি জানতে চান আসলে কতজন ধর্ষিত হয়েছে তাহলে ছয় দশমিক দুই পাঁচ দিয়ে গুণ করেন আপনারা দেখতে পাবেন যে ছয় লক্ষ চল্লিশ হাজার নয়শো আটষট্টিটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো সালে শুধুমাত্র আমেরিকায় যদি এই সংখ্যাটাকে তিনশো দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন যে প্রতিদিন এক জন ধর্ষিত হয়েছে আমেরিকায় এফবিআই রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে প্রত্যেক দিন প্রতিদিন এক জন আরও একটা রিপোর্ট তৈরি করেছে National Crime Victimization Survey Bureau US Department of Justice সেখানে বলা হয়েছে যে উনিশশো সালের প্রত্যেক দিন তাই দুই হাজার সাতশো তেরোটা ধর্ষণের ঘটনা ঘটেছে দুই হাজার সাতশো তেরো তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে আমেরিকায় উনিশশো সালে আমরা এই অডিটোরিয়ামে প্রায় দেড় ঘন্টা পার করে ফেলেছি অলরেডি এর মধ্যে আমেরিকায় কয়েকশো ধর্ষণের ঘটনা ঘটেছে যতক্ষণ আমরা এখানে আছি আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে তার মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে এছাড়াও মহিলারা ইসলামিক হিজাব পরবে পুরো শরীর ঢাকা শুধু মুখমণ্ডলের হাতের কবজি বাঁধে আর তারপরে একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এখন আমেরিকায় ধর্ষণের যে হার সেটা কি বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে অবশ্যই কমে যাবে এটা প্র্যাকটিক্যাল আইন আপনি সরিয়া প্রয়োগ করলে নিশ্চয়ই ফল পাবেন সেজন্য আমি বলি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি সব ধর্মের বলে উত্তক্ত করা উচিত না ধর্ষণ করা উচিত না তবে ইসলাম দেখিয়ে দেয় এটা কিভাবে অর্জন করব যেখানে মহিলাদের উত্তক্ত বা ধর্ষণ করা হবে না আর পৃথিবীর মধ্যে যে দেশে ধর্ষণের হার সবচেয়ে কম সেটা সৌদি আরব সেখানে আইনই এরকম সেজন্য আমি বলি যে ইসলামিক শরিয়া একটা পরিপূর্ণ আইন এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল আইন এটা আমাদের দেখিয়ে দেয় কিভাবে অর্জন করব শান্তি এই আইনটা তাদের কাছে বরবর বলে মনে হবে যারা জানে না যে পৃথিবীতে এখন কোন মাত্রায় অপরাধ ঘটছে আইন হলো একটা নিয়ম যেখানে আপনি ফল পাবেন যেখানে আপনি শান্তি পাবেন ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া এটা একটা বর্বর আইন এটা পুরুষদের একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় সত্যি বলতে আপনারা কোরআন পড়লে দেখবেন কোরআন এটা হলো পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো পৃথিবীর বুকে পবিত্র কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো যদি আপনি বাইবেল পড়েন ভগবদ্গীতা পড়েন মহাভারত পড়েন রামায়ণ পড়েন বেদ পড়েন পবিত্র কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন যেমন ধরেন রামায়ণ সেখানে শ্রী রামচন্দ্রের বাবা নাম ছিল দশরথ তার একাধিক স্ত্রী ছিল এরপর যদি পড়েন বিষ্ণু সূত্র সেখানে বলা হয়েছে চব্বিশ নম্বর অধ্যায় অনুচ্ছেদ এক একজন ব্রাহ্মণের চারজন স্ত্রী থাকতে পারে আর মহাভারত পড়লে দেখবেন কৃষ্ণের কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার দশ হাজার তার ছিল ষোলো হাজার একশো জন স্ত্রী কৃষ্ণের যদি ষোলো হাজার একশো আটজনের স্ত্রী থাকতে পারে তাহলে আমাদের চারজন থাকলে সমস্যা কি এরপর যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন যেমন ধরেন ওল্ড টেস্টামেন্ট সোলাইমানের ছিল সাতশো জনের স্ত্রী বাইবেলে কথা বলছে আর ওল্ড টেস্টামেন্টের কথা অনুযায়ী ইব্রাহিমের ছিল তিনজন স্ত্রী ইহুদি ধর্ম অনুযায়ী পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে তবে পরবর্তীতে দশম আর একাদশ শতাব্দীতে রেবাই গার্সাম বেন জুদা একটা আইন পাশ করেন যে ইহুদিরা মাত্র একটা বিয়ে করবে তবে এই উনিশশো সালের দিকেও দেখা যেত যে মুসলিম দেশগুলোতে যেসব ইহুদি থাকতো তার মানে যারা সাফরাডিক তারা একাধিক মহিলাকে বিয়ে করত। এরপর দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে কোথাও বলা হয়নি মাত্র একটা বিয়ে করো খ্রিস্টান পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে তবে পরবর্তীতে চার্চ এ ব্যাপারে নিয়ম করে দেয় যে খ্রিস্টানরা মাত্র একটা বিয়ে করবে এমনকি ভারতেও কোনো হিন্দু ধর্মগ্রন্থ বলছে না যে মাত্র একটা বিয়ে করো পরবর্তীতে ভারত সরকারের আইন ইন্ডিয়ান পেনাল কোড একটা আইন পাশ করে উনিশশো সালে Hindu Marriage Special Act Hindu Marriage Special Act বলছে যে মাত্র একটা বিয়ে করবে হিন্দুরা হিন্দু ধর্মগ্রন্থ পুরুষদের অনুমতি দিয়েছে যত খুশি বিয়ে করতে পারবে খ্রিস্টান আর ইহুদি ধর্ম বলছে যত খুশি বিয়ে করতে পারেন চারটা দশটা একশো এক হাজার দশ হাজার যত খুশি বিয়ে করতে পারেন একবার একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান উনিশশো সালে প্রকাশিত সে রিপোর্টের ছেষট্টি ও সাতষট্টি নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে দশ বছর সময়ের মধ্যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের মুসলিমদের মধ্যে চার দশমিক তিন এক পার্সেন্ট পুরুষ একাধিক বিয়ে করেছে মানে তাদের একাধিক স্ত্রী আছে আর হিন্দুদের মধ্যে এই পার্সেন্টেজ ছিল পাঁচ দশমিক শূন্য ছয় তাহলে পরিসংখ্যান অনুযায়ী হিন্দুদের মধ্যে বহুবিবাহের হার মুসলিমদের তুলনায় বেশি আসুন এবার দেখি পবিত্রকরণ কি বলছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর তিন তোমার পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো এভাবে মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে নয় আপনি একাধিক বিয়ে করতে পারেন সর্বোচ্চ চারজন যদি সুবিচার করতে পারেন সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করেন আর আল্লাহ কোরআনে বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো উনত্রিশ স্ত্রীগণের সাথে সমান ব্যবহার করা খুব কঠিন তবে কারো দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেক মানুষ ভাবে ইসলামে চারটা বিয়ে করা বাধ্যতামূলক আমার কয়েকজন বন্ধু আছে বোম্বেতে যখন মেডিকেল কলেজে পড়তাম এক বন্ধু আমাকে বলল মুসলিমদের আশি পার্সেন্টের বেশি লোকে চারজন স্ত্রী বললাম এটা কোথায় পেলে আমি জানি তখন বললাম তোমাকে চ্যালেঞ্জ করছি ভারতে এরকম দশ জন লোক দেখাও যাদের চারজন স্ত্রী আমি তোমাকে এক লক্ষ টাকা দেব মাত্র দশজন এখন পর্যন্ত আমি কোনো ভারতীয় মুসলিম পুরুষকে দেখিনি যার চারজন স্ত্রী আমি জানি অনেক লোক আছে ভারতের বাইরে যেমন আরব দেশগুলোতে অনেকেরই চারজন স্ত্রী তবে ভারতীয় মুসলিমদের একটা ভুল ধারণা আছে যে প্রত্যেক মুসলিম চারটা বিয়ে করে সত্যি বলতে চারটা বিয়ে করা ইসলামে ফরজ না এটা বাধ্যতামূলক না এটা হচ্ছে মুবা মানে একাধিক বিয়ে করতে চাইলে করতে পারেন তবে বিয়ে করলে স্ত্রীদের সাথে সুবিচার করতে হবে আসুন এবারে দেখি যে কোন যুক্তিতে আল্লাহ তালা পুরুষদের অনুমতি দিয়েছেন যে তারা চারটা বিয়ে করতে পারবে প্রাকৃতিকভাবে পুরুষ এবং মহিলা সমান অনুপাতে জন্মায় তবে একেবারে ছোটবেলায় দেখা যায় কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই জানবেন মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে ভালো করে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তাই একেবারে ছোটবেলাতেই ছেলে শিশুরা মেয়েদের তুলনায় একটু বেশি হারে মারা যায়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 প্রতি মঙ্গলবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে টিভি বাংলায় আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ সৃষ্টি করেছেন বার্তা তোমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি মুজাফফর বিন মুহসিন আব্দুল রাজ্জাক bin Yusuf, Dr. Hafiz ABM Hezbollah, Ahmadullah bin Muhammad Dilbar Hussain, Jahangir Alam. যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের